শ্রী চৈতন্য ভাগবত হরে কৃষ্ণ ভক্তিশাস্ত্রে প্রগাঢ় পণ্ডিত অসাধারণ কবিত্ব শক্তির অধিকারী বৈষ্ণবাচারী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর এই শ্রী চৈতন্য ভাগবত মহামূল্যবান গ্রন্থটি রচনা করেছিলেন এই গ্রন্থটিতে তিনি চৈতন্য মহাপ্রভুর শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শ্রী অদ্বৈত আচার্য প্রভু ও তাঁদের অন্তরঙ্গ পার্শ্বদগণের অলৌকিক লীলাকথা ভাব গাম্ভীর্যপূর্ণ ভাষায় সুললিত ও মধুর ছন্দে বর্ণিত হয়েছে যা শ্রবণ করলে জাতি বর্ণ নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের আবাল বৃদ্ধ বনিতার নিত্য কল্যাণ অবশ্যম্ভাবী গ্রন্থপিপাসু ভক্ত সকল এই চৈতন্য ভাগবত মধ্যখণ্ডের এমপি থ্রি সিডিতে শ্রবণ করবেন প্রথম অধ্যায় শচী গৃহে প্রভুর মহাভাব প্রকাশ লীলার সূচনা দ্বিতীয় অধ্যায় প্রভুর শ্রীবাস গৃহে মহাভাব প্রকাশ লীলা ও শ্রী নাম সংকীর্তন প্রারম্ভ তৃতীয় অধ্যায় মুরারি গৃহে প্রভুর বরাহ মূর্তি প্রকট ও নিত্যানন্দ প্রভুর সঙ্গে মিলন চতুর্থ অধ্যায় শ্রী গৌর ও শ্রী নিত্যানন্দ মিলন পঞ্চম অধ্যায় শ্রী নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা ষষ্ঠ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অদ্বৈত আচার্যের মিলন সপ্তম অধ্যায় পুণ্ডরিক গদাধর মিলন অষ্টম অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐশ্বর্য প্রকাশ নবম অধ্যায় প্রভুর সাত প্রহরিয়া ভাব প্রকাশ ও ভক্ত শ্রীধরাদির চরিত্র বর্ণন দশম অধ্যায় প্রভুর সাত প্রহরিয়া মহাপ্রকাশ লীলার পরিশিষ্ট একাদশ অধ্যায় নিত্যানন্দ চরিত্র কথা দ্বাদশ অধ্যায় নিত্যানন্দ মহিমা বর্ণন ত্রয়োদশ অধ্যায় জগাই মাধাই উদ্ধার চতুর্দশ অধ্যায় যমরাজ সংকীর্তন পঞ্চদশ অধ্যায় মাধাইর প্রতি গৌর নিত্যানন্দের কৃপা ষোড়শ অধ্যায় প্রভুর শুক্লাম্বর তণ্ডুল ভোজন সপ্তদশ অধ্যায় প্রভুর নগর ভ্রমণ ও ভক্ত মহিমা বর্ণন অষ্টাদশ অধ্যায় মহাপ্রভুর গোপিকা নৃত্য বর্ণন ঊনবিংশ অধ্যায় প্রভুর অদ্বৈত ভবনে বিলাস বিংশ অধ্যায় মুরারি গুপ্তের প্রভাব একবিংশ অধ্যায় দেবানন্দ পণ্ডিতের প্রতি মহাপ্রভুর বাক্যদণ্ড দাবিংশ অধ্যায় শ্রী শচী দেবীর অপরাধ মোচন লীলা ত্রয়োবিংশ অধ্যায় প্রভুর কাজী উদ্ধার দিবসে নবদ্বীপ নগরে সংকীর্তন চতুর্িংশ অধ্যায় অদ্বৈত নিত্যানন্দের বিশ্বরূপ দর্শন পঞ্চবিংশ অধ্যায় শ্রীবাস গৃহে মৃত শিশুর তত্ত্বজ্ঞান কথন ষড়বিংশ অধ্যায় শুক্লাম্বর বিজয় প্রসাদ ও প্রভুর সন্ন্যাস গ্রহণের ইচ্ছা প্রকাশ সপ্তবিংশ অধ্যায় প্রভুর বিরহ প্রভু অষ্টাবিংশ অধ্যায় প্রভুর সন্ন্যাস গ্রহণ লীলা অত্যন্ত মূল্যবান এই গ্রন্থটি সম্বন্ধে শ্রীল প্রভুপাদ বলেছেন জনসাধারণের পক্ষে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবত শ্রবণ করা অত্যন্ত মঙ্গলপদ কেননা তার ফলে তারা যথাযথভাবে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে জানতে পারবে শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড প্রথম অধ্যায় আজ অনুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পাল বন্দে করুণাবতার নমস্ত্রিকাল নমস্ত্রিকালসত্তায় জগন্নাথ চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায়তে নম জয় জয় জয় বিশ্বম্ভর দ্বিজরাজ জয় বিশ্বম্ভর প্রিয় বৈষ্ণব সমাজ গৌরচন্দ্র জয় ধর্ম সেতু মহাধীর জয় সংকীর্তনময় সুন্দর শরীর জয় নিত্যানন্দের বান্ধব ধন প্রাণ জয় গদাধর দৈতের প্রেম ধাম জয় শ্রী জগদানন্দ প্রিয় অতিশয় জয় বক্রেশ্বর কাশীশ্বরের হৃদয় জয় জয় শ্রীবাসাদি প্রিয় বর্গনাথ জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত মধ্যখণ্ড কথা যেন অমৃতের খণ্ড যে কথা শুনিলে ঘুচে অন্তর প্রাসণ্ড মধ্যখণ্ড কথা ভাই শুনো এক চিত্তে সংকীর্তন আরম্ভ হইল যেন মতে গয়া করি আইলেন শ্রীগৌর সুন্দর পরিপূর্ণ ধ্বনি হইল নগর ধাইলেন যত সব আপ্তবর্গ আছে কেহ আগে কেহ মাঝে কেহ অতি পাছে যথাযোগ্য কইলা প্রভু সবারে সম্ভাস বিশ্বম্ভরে দেখি সবে হইলা উল্লাস আগু বাড়ি সবে আনিলেন নিজ ঘরে তীর্থ কথা সবারে কহেন বিশ্বম্বরে প্রভু বলে তোমা সবাকার আশীর্বাদে গয়া ভূমি দেখিয়া আইনু বিরোধে পরম সুনম্র হই প্রভু কথা কয় সবে তুষ্ট হইলা দেখি প্রভুর বিনয় শিরে হস্ত দিয়া কেহ চিরজীবী করে সর্ব অঙ্গে হস্ত দিয়া কেহ মন্ত্র পড়ে কেহ বক্ষে হস্ত দিয়া করে আশীর্বাদ গোবিন্দ শীতলানন্দ করুণ প্রসাদ হইলা আনন্দময়ী শচী ভাগ্যবতী পুত্র দেখি হরিসেনা জানে আছে কতি লক্ষ্মীর জনক কুলে আনন্দ উঠিল পতি মুখ দেখিয়া লক্ষ্মীর দুঃখ গেল সকল বৈষ্ণবগণ হরিষ হইলা দেখিতেও সেই ক্ষণে কেহ কেহ গেলা সবাকারে করি প্রভু বিনয় সম্ভাস বিদায় দিলেন সবে গেলা নিজ বাস বিষ্ণু ভক্ত গুটি দুই চারিজন লইয়া রহ কথা কহিবারে বসিলেন গিয়া প্রভু বলে বন্ধু সব শুনো কহি কথা কৃষ্ণের অপূর্ব যে দেখিলু যথাযথা গয়ার ভিতর মাত্র হইলাং প্রবেশ প্রথমেই শুনিলাম মঙ্গল বিশেষ সহস্র সহস্র বিপ্র পরে বেদধ্বনি দেখো দেখো বিষ্ণুপাদ দক তীর্থখানি পূর্বে কৃষ্ণ যবে কইলা গয়াগমন সেই স্থানে রহি প্রভু ধুইলা চরণ যার পাদদক লাগি গঙ্গার মহত্ব শিরে ধরি শিব জানে দক তত্ত্ব সে চরণ উদক প্রভাবে সে স্থান জগতে হইল পাদদক তীর্থ নাম পাদপদ্ম তীর্থের লইতে প্রভু নাম অঝরে ঝরয়ে দুই কমল নয়ন শেষে প্রভু হইলেন বড় অসম্বর কৃষ্ণ বলি কান্দিতে লাগিলা বহুতর ভরিল পুষ্পের বন মহাপ্রেম জলে মহাশ্বাস ছাড়ি প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে পুলকে পূর্ণিত হইল সর্বকলেবর স্থির নহে প্রভু কম্প ভরে থর থর শ্রীমান পণ্ডিতাদি যত ভক্তগণ দেখেন অপূর্ব কৃষ্ণ প্রেমের ক্রন্দন চতুর্দিকে নয়নে বহয়ে প্রেমধার গঙ্গা যেন আসিয়া করিলা অবতার মনে মনে সবেই চিন্তেন চমৎকার এমত ইহানে কভু নাহি দেখিয়ার শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল ইহানে কি বৈভব পথে বা হইল দর্শনে বাহ্য দৃষ্টি প্রভুর হইল কতক্ষণে শেষে প্রভু সম্ভাষা করিলা সব আসনে প্রভু কহে বন্ধু সব আজি ঘরে যাহ কালি যথা বলি তথা আসিবারে চাহ তোমা সবা সহিত নিভৃত এক স্থানে মোর দুঃখ সকল করিব নিবেদনে কালী সবে শুক্লাম্বর ব্রহ্মচারী ঘরে তুমি আর সদাশিব আসিও সত্তরে সম্ভাষ করিয়া সবে করিলা বিদায় যথা কার্যে রহিলেন বিশ্বম্ভর রায় নিরবধি কৃষ্ণাবেশ প্রভুর শরীরে মহাবিরক্তের প্রায় ব্যবহার করে বুঝিতে না পারে আই পুত্রের চরিত তথাপিহ পুত্র দেখি মহানন্দিত কৃষ্ণ কৃষ্ণ বলি প্রভু করয় ক্রন্দন আই দেখে অষ্ট্র জলে ভরিল অঙ্গন কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলয়ে ঠাকুর বলিতে বলিতে প্রেম বাড়য়ে প্রচুর কিছু নাহি বুঝে আই কোন বা কারণ কর জোরে গেলা আই গোবিন্দ শরণ আরম্ভিলা মহাপ্রভু আপন প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডময় হইল উল্লাস প্রেম বৃষ্টি করিতে প্রভুর শুভারম্ভ ধ্বনি শুনি যায় যথা ভাগবত বৃন্দ যেসব বৈষ্ণব গেলা প্রভু দর্শনে সম্ভাষা করিলা প্রভু তা সবার শনে কালী শুক্লাম্বর ঘরে মিলিবাসিয়া আসিয়া মোর দুঃখ নিবেদিমু নিভৃতে বসিয়া হরিষে পূর্ণিত হইলা শ্রীমান পণ্ডিত দেখিয়া অদ্ভুত প্রেম মহাহরষিত যথাকৃত্য উষ কালে সাজি লইয়া চলিলা তুলিতে পুষ্প হরষিত হইয়া এক কুন্দ গাছ আছে শিবাস মন্দিরে কুন্দরূপে কিবা কল্প তরু অবতরে যতেক বৈষ্ণব তোলে তুলিতে না পারে অক্ষয় পুষ্প সর্বক্ষণ ধরে উষকালে উঠিয়া সকল ভক্তগণ পুষ্প তুলিবারে আসি হইলা মিলন সবেই তোলেন পুষ্প কৃষ্ণ কথা রসে গদাধর গোপীনাথ রামাই শ্রীবাসে হেনই সময়ে আসি শ্রীমান পণ্ডিত হাসিতে হাসিতে আসি হইলা বিদিত সবেই বলেন আজি বড় দেখি হাস্য সীমান কহেন আছে কারণ অবশ্য কহ দেখি বলিলেন ভাগবতগণ শ্রীমান পণ্ডিত বলে শুনহ কারণ পরম অদ্ভুত কথা মহা অসম্ভব নিমাই পণ্ডিত হইলা পরম বৈষ্ণব গয়া হইতে আইলেন সকল কুশলে শুনি আমি সম্ভাসিতে গেলাম বিকালে পরম বিরক্তরূপ সকল সম্ভাষ তিলার্ধিক উদ্ধত্তের নাহিক প্রকাশ নিভৃতে কহিতে লাগিলেন কৃষ্ণ কথা যে যে স্থানে দেখিলেন যে অপূর্ব যথা পাদ পদ্মতীর্থের লইতে মাত্র নাম নয়নের জলে সব পূর্ণ হইল স্থান সর্ব অঙ্গ মহাকম্প পুলকে পূর্ণিত হা কৃষ্ণ বলিয়া মাত্র পড়িলা ভূমিতে সর্ব অঙ্গে ধাতু নাহি হইলা মূর্ছিত কতক্ষণে বাহ্য দৃষ্টি হইলা চমকিত শেষে যে বলিয়া কৃষ্ণ কান্দিতে লাগিলা হেন বুঝি গঙ্গা দেবী আসিয়া মিলিলা যে ভক্তি দেখিলু আমি তাহানো নয়নে তাহানে মনুষ্য বুদ্ধি নাহি আর মনে সবেই কথা কহিলেন বাহ্য হইলে শুক্লাম্বর ঘরে কালি মিলিবা সকালে তুমি আর সদাশিব পণ্ডিত মুরারি সবা স্থানে দুঃখ করিব গোহারি পরম মঙ্গল এই কহিলাম কথা অবশ্য কারণ ইথে আছে সর্বথা সীমা নির্বচন শুনিয়া ভক্তগণে হরি বলি মহাধ্বনি করিলা তখনে প্রথমেই বলিলেন শিবাসৌদার গোত্রবারাউন কৃষ্ণ আমা সবাকার গোত্রম ন বর্ধতাম ইতি আনন্দে করেন সবে কৃষ্ণ সংকথন উঠিল ধ্বনি পরম মোহন তথাস্তু তথাস্তু বলে ভাগবতগণ সবেই ভজু কৃষ্ণ চন্দ্রের চরণ হেন মতে পুষ্প তুলি ভাগবতগণ পূজা করিবারে সবে করিলা গমন শ্রীমান পণ্ডিত চলিলেন গঙ্গা তীরে শুক্লাম্বর ব্রহ্মচারী তাহান মন্দিরে শুনিয়াই সব কথা প্রভু গদাধর শুক্লাম্বর গৃহপতি চলিলা সত্তর কি আখ্যান কৃষ্ণের কহেন শুনি গিয়া থাকিলেন শুক্লাম্বর গৃহে লুকাইয়া সদাশিব মুরারি শ্রীমান শুক্লাম্বর মিলিলা সকল যত প্রেম অনুচর হেনই সময়ে বিশ্বম্বর দ্বিজরাজ আসিয়া মিলিলা হেথা বৈষ্ণব সমাজ পরম আনন্দে সবে করেন সম্ভাস প্রভুর নাহিক বাহ্য দৃষ্টি পরকাশ দেখিলেন মাত্র প্রভু ভাগবতগণ পড়িতে লাগিলা শ্লোক ভক্তির লক্ষণ পাইল ঈশ্বর মোর কোন দিকে গেলা এত বলি স্তম্ভ কোলে করিয়া পড়িলা ভাঙ্গিল গৃহের স্তম্ভ প্রভুর আবেশে কোথা কৃষ্ণ বলিয়া পড়িলা মুক্ত কেশে প্রভু পড়িলেন মাত্র হা কৃষ্ণ বলিয়া ভক্ত সব পড়িলেন ঢলিয়া ঢলিয়া গৃহের ভিতরে মূর্ছা গেল গদাধর কেবা কোন দিকে পড়ে নাহি পরাপর সবে হইলা কৃষ্ণ প্রেম আনন্দে মূর্ছিত হাসেন জাহ্নবী দেবী হইয়া বিস্মিত কতক্ষণে বাহ্য প্রকাশিয়া বিশ্বম্বর কৃষ্ণ বলি কান্দিতে লাগিলা বহুতর কৃষ্ণরে প্রভুরে মোর কোন দিকে গেলা এত বলি প্রভু পুন ভূমিতে পড়িলা কৃষ্ণ প্রেমে কান্দে প্রভু সচিরনন্দন চতুর্দিকে বেরি কান্দে ভাগবতগণ আছাড়ের সমুচ্চয় নাহি কোষে অঙ্গে না জানে ঠাকুর কিছু নিজ প্রেম রঙ্গে উঠিল কীর্তন রোল প্রেমের ক্রন্দন প্রেমময় হইল শুক্লাম্বরের ভবন স্থির হই ক্ষণেকে বসিলা বিশ্বম্বর তথাপি আনন্দ ধারা বহে নিরন্তর প্রভু বলে কোনজন গৃহের ভিতর ব্রহ্মচারী বলেন তোমার গদাধর হেট মাথা করিয়া কান্দেন গদাধর দেখিয়া সন্তোষ বড় প্রভু বিশ্বম্ভর প্রভু বলে গদাধর তুমি সে সুকৃতি শিশু হইতে কৃষ্ণেতে করিলা দৃঢ়মতি আমার সেহেন জন্ম গেল বৃথারসে পাইনু অমূল্য নিধি গেল দৈব দোষে এত বলি ভূমিতে পড়িলা বিশ্বম্ভর ধুলায় লোটাই সর্বসেব্য কলে বর পুনঃ পুনঃ হয় বাহ্য পুনঃ পুনঃ পড়ে দৈবে রক্ষা পায় না মুখ সে আছাড়ে মেলিতে না পারে দুই চক্ষু প্রেম জলে সবে এক কৃষ্ণ কৃষ্ণ শিবদনে বলে ধরিয়া সবার গলা কান্দে বিশ্বম্ভর কৃষ্ণ কথা ভাই সব বলহ সত্তর প্রভুর দেখিয়া আরতি কান্দে ভক্তগণ কারো মুখে আর কিছু না স্ফুরে বচন প্রভু বলে মোর দুঃখ করহ খন্ডন আনি দেহ মোরে নন্দ গোপেন্দ্র নন্দন এত বলি শ্বাস ছাড়ি পুন পুন কান্দে লোটায় ভূমিতে কেশ তাহা নাহি বান্ধে এই সুখে সর্বদিন ক্ষণ প্রায় কথঞ্চিদ সভাপতি হইলা বিদায় গদাধর সদাশিব সীমান পণ্ডিত শুক্লাম্বর আদি সবে হইলা বিস্মিত যে যে দেখিলেন প্রেম সবেই অবাক্য অপূর্ব দেখিয়া কারো দেহে নাহি বাহ্য বৈষ্ণব সমাজে সবে আইলা হরিষে আনুপূর্বিক কহিলেন অশেষ বিশেষে শুনিয়া সকল মহা ভাগবতগণ হরি হরি বলি সবে করেন ক্রন্দন শুনিয়া পূর্ব প্রেম সবেই বিস্মিত কেহ বলে ঈশ্বর বা হইলা বিদিত কেহ বলে নিমাই পণ্ডিত ভালো হইলে পাষণ্ডীর মুন্ড ছিন্ডি বারে পারি হেলে কেহ বলে হইবে কৃষ্ণের রহস্য সর্বথা সন্দেহ নাহি জানি হো অবশ্য কেহ বলে ঈশ্বর পুরীর সঙ্গ হইতে কিবা দেখিলেন কৃষ্ণ প্রকাশ গয়াতে এই মতো আনন্দে সকল ভক্তগণ নানা জনে নানা কথা করেন কথন সবে মেলি করিতে লাগিলা আশীর্বাদ হৌক সৌক সত্য কৃষ্ণের প্রসাদ আনন্দে লাগিলা সবে করিতে কীর্তন কেহ গায়ে কেহ নাচে কর এ ক্রন্দন হেন মতে ভক্তগণ আছেন হরিষে ঠাকুর আবিষ্ট হই আছেন নিজ রসে কথঞ্চিত বাহ্য প্রকাশিয়া আবিশ্বম্বর চলিলেন গঙ্গাদাস পণ্ডিতের ঘর গুরুর কইলা প্রভু চরণ বন্দন সম্ভ্রমে উঠিয়া গুরু কইলা লিঙ্গন গুরু বলে ধন্যবাপ তোমার জীবন পিতৃকুল মাতৃকুল করিলা মোচন তোমার পড়ুয়া সব তোমার অবধি পুঁথি কেহ নাহি মেলে ব্রহ্মা বলে যদি এখন আইলা তুমি সবার প্রকাশ কালি হইতে পড়াইবা আজি যা হবাস গুরু নমস করিয়া চলিলা বিশ্বম্ভর চতুর্দিকে পড়ুয়া বেষ্টিত সশধর আইলেন শিমকুন্দ সঞ্জয়ের ঘরে আসিয়া বসিলা চণ্ডী মণ্ডপ ভিতরে গোষ্ঠী সঙ্গে মুকুন্দ সঞ্জয় পূর্ণবন্ত যে হইল আনন্দ তাহার নাহি অন্ত গোষ্ঠী সঙ্গে মুকুন্দ সঞ্জয় পুণ্যবন্ত যে হইল আনন্দ তাহার নাহি অন্ত পুরুষোত্তম সঞ্জয় রে প্রভু কইলা কোলে সিঞ্চিলেন অঙ্গতান নয়নের জলে জয়কার দিতে লাগিলেন নারীগণ পরম আনন্দ হইল মুকুন্দ ভবন শুভ দৃষ্টিপাত প্রভু করি সবাকারে আইলেন মহাপ্রভু আপন মন্দিরে আসিয়া বসিলা বিষ্ণু গৃহের দুয়ারে প্রীতি করি বিদায় দিলেন সবাকারে যে যে জন আইসে প্রভুরে সম্ভাষিতে প্রভুর চরিত্র কেহ না পারে বুঝিতে পূর্ববিদ্যা উদ্ধত্ত না দেখে কোনো জন পরম বিরক্ত প্রায় থাকে সর্বক্ষণ পুত্রেরও চরিত্র সচি কিছুই না বুঝে পুত্রেরও মঙ্গল লাগি গঙ্গা বিষ্ণু পূজে স্বামী নীলা কৃষ্ণচন্দ্র নীলা পুত্রগণ অবশিষ্ট সবে মাত্র আছে একজন অনাথিনী মোরে কৃষ্ণ এই দেহবর সুস্থ চিত্তে গৃহে মোর রহ বিশ্বম্বর লক্ষ্মীরে আনিয়া পুত্র সমীপে বসায় দৃষ্টিপাত করিয়াও প্রভু নাহি চায় নিরবধি শ্লোক পড়ি করে রোদন কথা কৃষ্ণ কথা কৃষ্ণ বলে অনুক্ষণ কখনো কখনো যেবা হুঙ্কার করয় ডরে পলায়েন লক্ষ্মী শচী পায় ভয় রাত্রে নিদ্রা নাহি যান প্রভু কৃষ্ণ রসে বিরহে না পায় স্বাস্থ্য উঠে পড়ে বৈশে ভিন্ন লোক দেখিলে করেন সম্বরণ কালে গঙ্গা স্নানে করে গমন আইলেন মাত্র প্রভু করি গঙ্গা স্নান পড়ুয়ার বর্গ আসি হইল উপস্থান কৃষ্ণ বিনা ঠাকুরের নাই সে বদনে পড়ুয়া সকল ইহা কিছুই না জানে অনুরোধে প্রভু বসিলেন পড়াইতে পড়ুয়া সবার স্থানে প্রকাশ করিতে হরি বলি পুঁথি মেলিলেন শিষ্যগণ শুনিয়া আনন্দ হইলা শিশি নন্দন বাহ্য নাহি প্রভুর শুনিয়া হরিধ্বনি শুভ দৃষ্টি সবারে করিলা দ্বিজমণি আবিষ্ট হইয়া প্রভু করেন ব্যাখ্যান সূত্রবৃত্তি টিকায় সকল হরিনাম প্রভু বলে সর্বকাল সত্য কৃষ্ণ নাম সর্বশাস্ত্রে কৃষ্ণ বই না আন কর্তা পালয়িতা কৃষ্ণ সেই ঈশ্বর অজভব আদি সব কৃষ্ণের কিঙ্কর কৃষ্ণের চরণ ছাড়ি যে আর বাখানে বৃথা জন্ম যায় তার অসত্য বচনে আগম বেদান্ত আদি যত দর্শন সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ পদে ভক্তিধন মুগ্ধ সব অধ্যাপক কৃষ্ণের মায়ায় ছাড়িয়া কৃষ্ণের ভক্তি অন্য পথে যায় করুণা সাগর কৃষ্ণ জগত জীবন সেবক বৎসল নন্দ গোপের নন্দন হেন কৃষ্ণ নামে যার নাহি রতিমতি পড়িয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি দরিদ্র অধমে যদি লয় কৃষ্ণ নাম সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণধাম এই মতো সকল শাস্ত্রের অভিপ্রায় ইহাতে সন্দেহ যার সেই দুঃখ পায় কৃষ্ণের ভজন ছাড়ি যে শাস্ত্র বাখানে সে অধম কভু শাস্ত্র মর্ম নাহি জানে শাস্ত্রের না জানে মর্ম অধ্যাপনা করে গর্ধবের প্রায় যেন শাস্ত্র বহি মরে পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে কৃষ্ণ মহামহোৎসবে বঞ্চিলা তাহারে পুতনারে যেই প্রভু কইলা মুক্তিদান হেন কৃষ্ণ ছাড়িলোকে করে অন্য ধ্যান অঘাসুর হেন পাপি যে কইলা মোচন কোন সুখে ছাড়ে লোক তার কীর্তন যে কৃষ্ণের নামে হয় জগৎ পবিত্র না বলে দুঃখিত জীব তাহার চরিত্র যে কৃষ্ণের মহোৎসবে ব্রহ্মাদিবিহল তাহা ছাড়ি নৃত্য গীতে করে অমঙ্গল অজামিলে নিস্তারিলা যে কৃষ্ণের নামে ধনকুল মদে তাহা নাহি জানে শোনো ভাই সব সত্য আমার বচন ভজহ অমূল্য কৃষ্ণ পাদ পদ্মধন যে চরণ সেবিতে লক্ষ্মীর অভিলাষ যে চরণ সেবিয়া শঙ্কর শুদ্ধ দাস যে চরণ হইতে জাহ্নবী পরকাশ এন পাদ পদ্ম ভাই সবে কর আস দেখি কার শক্তি আছে এই নবদ্বীপে খণ্ডুক আমার ব্যাখ্যা আমারও সমীপে পরম ব্রহ্ম বিশ্বম্বর শব্দ মূর্তিময় যে শব্দে যে বাখানেন সেই সত্য হয় মোহিত পড়ুয়া সব শুনে এক মনে প্রভু বিহবল হই সত্য সেবাখানে সহজেই শব্দ মাত্রে কৃষ্ণ সত্য কহে ঈশ্বর যে বাখা নিবে কিছু চিত্র নহে কে হইলা বাহ্য দৃষ্টি বিশ্বম্বর লজ্জিত হইয়া কিছু কর এ উত্তর আজি আমি কেমত সে সূত্র বাখা নিল পড়ুয়া সকল বলে কিছু না বুঝিল যত কিছু শব্দে বাখানহ কৃষ্ণ মাত্র বুঝিতে তোমার ব্যাখ্যা কেবা আছে পাত্র হাসি বলে বিশ্বম্বর শুনো সব ভাই পুঁথি বান্ধ আজি চলো গঙ্গা স্নানে যাই বান্ধিলা পুস্তক সবে প্রভুর বচনে গঙ্গা স্নানে চলিলেন বিশ্বম্বর শনে গঙ্গা জলে কেলি করে প্রভু বিশ্বম্বর সমুদ্রের মাঝে যেন পূর্ণ সশোধর গঙ্গা জলে কেলি করে বিশ্বম্বর রায় পরম সুকৃতি সব দেখে আয় ব্রহ্মাদির অভিলাষ যে রূপ দেখিতে হেন প্রভু বিপ্ররূপে খেলে সে জলেতে গঙ্গা ঘাটে স্নান করে যত সবজন সবাই চাহেন গৌর চন্দ্রের বদন অন্য অন্যে সর্বজন কহে বচন ধন্য পিতা মাতা যার এহেন নন্দন গঙ্গার বাড়িল প্রভু পরশে উল্লাস আনন্দে করেন দেবী তরঙ্গ প্রকাশ তরঙ্গের ছলে নিত্য করেন জাহ্নবী অনন্ত ব্রহ্মাণ্ড যার পদযুগ সেবী চতুর্দিকে প্রভুরে বেরিয়া অজন্য সুতা তরঙ্গের ছলে জল দেই অলক্ষিতা বেদে মাত্র এসব লীলার মর্ম জানে কিছু শেষে ব্যক্ত হবে সকল পুরাণে স্নান করে আইলেন গৃহে বিশ্বম্বর চলিলা পড়ুয়া বর্গ যথা যার ঘর বস্ত্র পরিবর্ত করি ধুইলা চরণ তুলসীরে জল দিয়া করিলা সেচন যথাবিধি করি প্রভু গোবিন্দ পূজন আসিয়া বসিলা গৃহে করিতে ভোজন তুলসীর মঞ্জরি সহিত দিব্যন্ন মায়ানি সম্মুখে করিলা উপসন্ন বিশ্বক সেনের তবে করি নিবেদন অনন্ত ব্রহ্মাণ্ডনাথ করেন ভোজন সম্মুখে বসিলা শচী জগতের মাতা ঘরের ভিতরে দেখে লক্ষ দেখি প্রতিব্রতা মায়ে বলে আজি বাপ কি পুঁথি পড়িলা কাহার সহিত কি বা কন্দল করিলা প্রভু বলে আজি পড়িলাম কৃষ্ণ নাম সত্য কৃষ্ণ চরণ কমল গুণ ধাম সত্য কৃষ্ণ নাম গুণ শ্রবণ কীর্তন সত্য কৃষ্ণ চন্দ্রের সেবক যে যে জন সেই শাস্ত্র সত্য কৃষ্ণ ভক্তি কহে যায় অন্যথা হইলে শাস্ত্র পাষণ্ডত্ব পায় যস্মিন শাস্ত্রে পুরাণে বা হরিভক্তির্ণ দৃশ্যতে সত্যব্যম নৈব তৎশাস্ত্রম যদি ব্রহ্মাশয়ম বদে চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে বিপ্র বিপ্র নহে যদি অসৎ পথে চলে কপিলের ভাবে প্রভু জননে স্থানে যে কহিলা তাই প্রভু কহ এখানে শুন শুন মাতা কৃষ্ণ ভক্তির প্রভাব সর্বভাবে কর মাতা কৃষ্ণে অনুরাগ কৃষ্ণ সেবকের মাতা কভু নাহি নাশ কালচক্র ডরায় দেখিয়া কৃষ্ণ দাস গর্ভবাসে যত দুঃখ জনমে মরণে কৃষ্ণের সেবক মাতা কিছুই না জানে জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্ম তাপ চিত্ত দিয়া শুনো মাতা জীবের যে গতি কৃষ্ণ না ভজিলে পায় যতিক দুর্গতি মরিয়া মরিয়া পুনঃ পায়ে গর্ভবাস সর্বঙ্গে হয় পূর্ব পাপের প্রকাশ কটু অম্ল লবণ জননী যত খায় অঙ্গে গিয়া লাগে তার মহামোহ পায় মাংসময় অঙ্গ কৃমিকুলে বেড়ি খায় ঘুচাইতে নাহি শক্তি মরয়ে জ্বালায় নড়িতে না পারে তপ্ত পঞ্জরেরও মাঝে তবে প্রাণ রহে তব্যতার কাজে কোন অতি পাতকীর জন্ম নাহি হয় গর্ভে গর্ভে হয় পুনঃ উৎপত্তি প্রলয় শুন শুন মাতাজীব তত্ত্বের সংস্থান সাত মাসে জীবের গর্ভেতে হয় জ্ঞান তখন এসে স্মরিয়া করে অনুতাপ স্তুতি করে কৃষ্ণের ছাড়িয়া গণশ্বাস রক্ষ কৃষ্ণ জগত জীবের প্রাণনাথ তোমা বই দুঃখ জীব নিবেদি কাত যে করয়ে বন্দি প্রভু ছাড়ায় সেই সে সহজে মৃতের প্রভু মায়া করো কিসে মিথ্যাধন পুত্র রসে গোয়াইলু জনম নাভ জিলু তোর দুই অমূল্য চরণ যে পুত্র পোষণ কইলু অশেষ বিধর্মে কোথা বা সেসব গেল মোর এই কর্মে এখন এ দুঃখে মোর কে করিবে পার তুমি সে এখন বন্ধু করিবা উদ্ধার এতে কে জানিনু সত্য তোমার চরণ রক্ষ প্রভু কৃষ্ণ তোর লইনু শরণ তুমি হেন কল্পতরু ঠাকুর ছাড়িয়া বলিলাম অসৎ পথে প্রমত্ত হইয়া উচিত তাহার এই যোগ্য শাস্তি হয় করিলা তো এবে কৃপা করো মহাশয় এই কৃপা করো যেন না পাশরি যেখানে সেখানে কানে না জন্মি না মরি যেখানে তোমার নাহি যশের প্রচার যথা নাহি বৈষ্ণব জনের অবতার যেখানে তোমার যাত্রা মহোৎসব নাই ইন্দ্রলোক হইলেও তাহা নাহি চাই নজত্র বৈকুণ্ঠ কথা সুধা পগা ন সাধব ভাগবতাস্তদাশ্রয়া নজত্র যজ্ঞে সমখা মহোৎসবা সুরেশ লোক বৈশসেব্যতাম গর্ববাস দুঃখ প্রভু এহ মোর ভালো যদি তোর স্মৃতি মোর রহে সর্বকাল তোর পাদপদ্মের স্মরণ নাহি যথা হেন কৃপা কর প্রভু না ফেলিবা তথা এই মত দুঃখ প্রভু কোটি কোটি জন্ম পাইলু বিস্তর প্রভু সব মোর কর্ম সে দুঃখ বিপদ প্রভু রহুবারে বার যদি তোর স্মৃতি থাকে সর্ববেদ সার হেন কর কৃষ্ণ এবে দাস্য যোগ দিয়া চরণে রাখ দাসী নন্দন করিয়া বারে করহ যদি এ দুঃখের পার তোমা বই তবে প্রভু না চাহি মুয়ার এই মতো গর্ভবাসে করে অনুক্ষণ তাহ ভালোবাসে কৃষ্ণ স্মৃতির কারণ স্তবের প্রভাবে গর্ভে দুঃখ নাহি পায় কালে পড়ে ভূমিতে আপন অনিচ্ছায় শুন মাতা জীব তত্ত্বের সংস্থান ভূমিতে পড়িলে মাত্র হয় আজ্ঞান মূর্ছাগত হয় ক্ষণে ক্ষণে কান্দে শ্বাসে কহিতে না পারে দুঃখ সাগরে তৈ ভাসে কৃষ্ণের সেবক জীবী কৃষ্ণের মায়ায় কৃষ্ণ না ভজিলে মৃত দুঃখ পায় কত দিনে কালবাসে হয় বুদ্ধি জ্ঞান ইথে সে ভজে কৃষ্ণ সেই ভাগ্যবান অন্যথা না ভজে কৃষ্ণ দুষ্ট সঙ্গ করে পুনঃ সেই মতো মায়া পাপে ডুবি মরে যদ্দশাদ্ভি পথি পুনঃ শিষ্ণদর কৃতদ্দময়ী আস্তিত রমতে জন্তুস্তম বিশতি পূর্ববৎ অনাশেন মরণম বিনা দৈনেন জীবনম অনারাধিত গোবিন্দ চরণস্য কথম ভবেত অনাশে মরণ জীবন দুঃখ বিনে কৃষ্ণ ভজিলে সে হয় কৃষ্ণের স্মরণে এতে ভজ কৃষ্ণ সাধুসঙ্গ করি মনে চিন্ত কৃষ্ণ মাতা মুখে বল হরি ভক্তিহীন কর্মে কোনো ফল নাহি পায় সেই কর্ম ভক্তিহীন পরহিংসা যায় কপিলের ভাবে প্রভু মায়ের শিখায় শুনি সেই বাক্য সচি আনন্দে মিলায় কি ভজনে কি শয়নে কিংবা জাগরণে কৃষ্ণ বিনু প্রভু আর না কিছু বাখানে আপ্তমুখে কথা শুনিয়া ভক্তগণ সর্বগণে বিতর্ক ভাবে মনে মন কিবা কৃষ্ণ প্রকাশ হইলা সে শরীরে কিবা সাধু সঙ্গে কিবা পূর্বের সংস্কারে এই মত মনে সবে করেন বিচার সুখময় চিত্তবৃত্তি হইল সবার কন্ডিল ভক্তের দুঃখ পাশন নাশ মহাপ্রভু বিশ্বম্বর হইলা প্রকাশ বৈষ্ণব আবেশে মহাপ্রভু বিশ্বম্বর কৃষ্ণময় জগৎ দেখয়ে নিরন্তর অহর্ণি শ্রবণে শুনয়ে কৃষ্ণ নাম বদনে বলয়ে কৃষ্ণ চন্দ্র বিরাম যে প্রভু আছিলা ভোলা মহাবিদ্যা রসে এবে কৃষ্ণ বিনু আর কিছু নাহি বাসে পড়ুয়ার বর্গ সব অতি সকালে পরিবার নিমিত্ত আসিয়া সবে মিলে পড়াইতে বৈশে গিয়া তি জগত রায় কৃষ্ণ বিনু কিছু আর নাই সে জুহায় সিদ্ধবর্ণ নায় বলে শিষ্যগণ প্রভু বলে সর্ববর্ণে সিদ্ধ নারায়ণ শিষ্য বলে বর্ণ সিদ্ধ হইল কেমনে প্রভু বলে কৃষ্ণ দৃষ্টিপাতের কারণে শিষ্য বলে পণ্ডিত উচিত ব্যাখ্যা করো বহুবালে সর্বক্ষণ শ্রীকৃষ্ণ সংমর কৃষ্ণের ভজন কহি সম্যক আমনায় আদি মধ্য অন্তে কৃষ্ণ ভজন বুঝায় শুনিয়া প্রভুর ব্যাখ্যা হাসে শিষ্যগণ কেহ বলে হেন বুঝি বায়ুর কারণ শিষ্যবর্গে বলে এবে কেমত বাখানো প্রভু বলে যেন হয় শাস্ত্রের প্রমাণ কহুবালে যদি নাহি হ এখনে বিকালে সকল বুঝাইব ভালো মনে আমি হ বিরলে গিয়া বসি পুঁথি যাই বিকালে সকলে যেন হই এক ঠাই শুনিয়া প্রভুর বাক্য সর্বশিষ্যগণ কৌতুকে পুস্তক বান্ধি করিলা গমন সর্বশিষ্য গঙ্গাদাস পণ্ডিতের স্থানে কহিলেন সব যত ঠাকুর বাখানে এবে যত বাখানে ন নিমায় পণ্ডিত শব্দ শনে বাখানেন কৃষ্ণ সমিহিত গয়া হইতে যাবৎ আসিয়াছেন ঘরে তদবধি কৃষ্ণ বই ব্যাখ্যা নাহি স্ফুরে সর্বদা বলেন কৃষ্ণ পুলকিত অঙ্গ ক্ষণে হাস্য হুঙ্কার করে বহুরঙ্গ প্রতি শব্দে ধাতুসূত্র একত্র করিয়া প্রতিদিন কৃষ্ণ ব্যাখ্যা ন বসিয়া এবে তান বুঝিবারে না পারে চরিত কি করিব আমি সব বল পণ্ডিত উপাধ্যায় শিরোমণি বিপ্রগঙ্গা দাস শুনিয়া সবার বাক্য উপজি হাস ওঝা বলে ঘরে যাহ আসিও সকালে আজি আমি শিখাইব তাহারে বিকালে ভালো মতো করি যেন পড়ায়েন পুঁথি আসিহ বিকালে সব তাহার সংহতি পরম হরিষে সবে বাসায় চলিলা বিশ্বম্বর সঙ্গে সবে বিকালে আসিলা গুরুর চরণ ধুলি প্রভুলয় শিরে বিদ্যালাভ হও গুরু আশীর্বাদ করে বলে বাপ বিশ্বম্বর বাক্য ব্রাহ্মণের অধ্যয়ন নহে অল্প ভাগ্য মহজার চক্রবর্তী নীলাম্বর বাবজার জগন্নাথ মিশ্র পুরন্দর উভয় কুলেতে মূর্খ নাহিক তোমার তুমিও পরম যোগ্য বাখ্যানে টিকার অধ্যয়ন ছাড়িলে সে যদি ভক্তি হয় বাপ মাতা মহ কি তোমার ভক্ত নয় ইহা জানি ভালো মতে কর অধ্যয়ন অধ্যয়ন হইলে সে বৈষ্ণব ব্রাহ্মণ ভদ্রা ভদ্র মূর্খ দ্বিজ জানিবে কেমনে ইহা জানি কৃষ্ণ বল কর অধ্যয়নে ভালো মতে গিয়া শাস্ত্র বসিয়া পড়াও ব্যতিরিক্ত অর্থ করো মোর মাথা খাও প্রভু বলে তোমার দুই চরণ প্রসাদে নবদ্বীপে কেহ মোরে না পারে বিবাদে আমি যে বাখানি সূত্র করিয়া খণ্ডন নবদ্বীপে তাহা স্থাপিবে কোন জন নগরে বসিয়া এই পড়াই মুগিয়া দেখি কার শক্তি আছে দুসুক আসিয়া হরিশ হইলা গুরু শুনিয়া বচন চলিলা গুরুর করি চরণ বন্দন গঙ্গাদাস পণ্ডিত চরণে নমস্কার বেদপতি সরস্বতী পতি শিষ্য যার আর কিবা গঙ্গাদাস পণ্ডিতের সাধ্য যার শিষ্য চতুর্দশ ভুবন আরাধ্য চলিলা পড়ুয়া সঙ্গে প্রভু বিশ্বম্বর তারকা বেষ্টিত যেন পূর্ণ সসধর বসিলা আসিয়া নগরিয়ার দুয়ারে যাহার চরণ লক্ষ্মী হৃদয় উপরে যজ্ঞপট্ট ছান্দে বস্ত্র করিয়া বন্ধন সূত্রের করে প্রভু খণ্ডন স্থাপন প্রভু বলে সন্ধিকার্য জ্ঞান নাহি যার কলিযুগে ভট্টাচার্য পদবী তাহার শব্দ জ্ঞান নাহি যার সে তর্ক বাখানে আমারে তো প্রবোধিতে নারে কোন জনে যে আমি খণ্ডন করি যে করে স্থাপন দেখি তাহা অন্যথা করুক কোন জন এই মতো বলে ঈশ্বম্ভর ঈশ্বরনাথ প্রত্যুত্তর করিবে কেন শক্তিকাত গঙ্গা দেখিবারে যত অধ্যাপক যায় শুনিয়া সবার অহংকার চূর্ণ হয় কার শক্তি আছে বিশ্বম্বরের সমীপে সিদ্ধান্ত দিবে কেন আছে নবদ্বীপে এই মতো আবেশে বাখানে বিশ্বম্বর চারিদণ্ড রাত্রি তবু নাহি অবসর দৈবে আর এক নগরিয়ার দুয়ারে এক মহাভাগ্যবান আছে বিপ্রবরে রত্নগর্ভ আচার্য বিখ্যাত তার নাম প্রভুর পিতার সঙ্গী জন্ম এক গ্রাম তিন পুত্র তার পদ মকরন্দ কৃষ্ণানন্দ জীব যদুনাথ কবিচন্দ্র ভাগবত পরম আদরে দ্বিজবর ভাগবত শ্লোক পরে করিয়া আদর শ্যামম বনমাল্লার বহ ধাতু প্রবাল মনোব্রতাংশে বিন্যস্ত দুনান নটবেশমনোব্রতাংশে বিন্যস্তহস্তমিতরেণ কপল মুখাব্জহাসম ভক্তিযোগে শ্লোক পড়ে পরম সন্তোষে প্রভুর কর্ণেতে আসি করিল প্রবেশে ভক্তির প্রভাব মাত্র শুনিলা থাকিয়া সেইক্ষণে পড়িলেন মূর্ছিত হইয়া সকল পড়ুয়াবর্গ বিস্মিত হইলাম ক্ষণেক অন্তরে প্রভু বাহ্য প্রকাশিলা বাহ্য পাই বলো বলো বলে বিশ্বম্ভর করি যায় প্রভু ধরণী উপর প্রভু বলে বলো বলো বলে বিপ্রবর উঠিল সমুদ্র কৃষ্ণ সুখ মনোহর লোচনের জলে হইল পৃথিবী সিঞ্চিত অশ্রুকম্প পুলক সকল সুবিদিত দেখে বিপ্রবরতার পরম আনন্দ পড়ে ভক্তি শ্লোক ভক্তি শনে করি রঙ্গ দেখিয়া তাহান ভক্তি যোগের পঠন তুষ্ট হই প্রভুতানে দিলা আলিঙ্গন পাইয়া বৈকুণ্ঠ নায়কের আলিঙ্গন প্রেমে পূর্ণ রত্নগর্ভ হইলা তখন প্রভুর চরণ ধরি রত্নগর্ভ কান্দে বন্দী হইলা দ্বিজ চৈতন্যের প্রেম ফান্দে পুনঃ পুনঃ পড়ে শ্লোক প্রেমযুক্ত হইয়া বল বল বলে প্রভু হুঙ্কার করিয়া দেখিয়া সবার হইল অপরূপ জ্ঞান নগরিয়া সব দেখি করে পরনাম না পড়ি হওয়ার বলিলেন গদাধর সবে বসিলেন বেরি প্রভু বিশ্বম্বর অনেকে হইলা বাহ্য দৃষ্টি গৌর রায় কি বলো কি বলো প্রভু জিজ্ঞাসে সদায় প্রভু বলে কি চাঞ্চল্য করিলাম আমি পড়ুয়া সকল বলে কৃতকৃত্য তুমি কি বলিতে পারি আমার সবার সকতি আপ্তগণে নিবারিল না করিহ স্তুতি বাহ্য পাই বিশ্বম্ভর আপনা সম্বরে সর্বগণে চলিলেন গঙ্গা দেখিবারে গঙ্গা নমস্করি গঙ্গা জল নীলাশিরে গোষ্ঠীর সহিত বসিলেন গঙ্গা তীরে যমুনার তীরে যেন বেড়ি গোপগণ নানা ক্রীড়া করিলেন নন্দের নন্দন সেই মতো শচির নন্দন গঙ্গা তীরে ভক্তের সহিত কৃষ্ণ প্রসঙ্গে বিহরে কতক্ষণে সবারে বিদায় দিয়া ঘরে বিশ্বম্বর চলিলেন আপন মন্দিরে ভোজন করিয়া সর্বভুবনের নাথ যোগনিদ্রা প্রতি করিলেন দৃষ্টিপাত পোহাইলা নিশা সর্বপরুয়ারগণ আসিয়া বসিলা পুঁথি করিতে চিন্তন ঠাকুর আইলা ঝাট করি গঙ্গা স্নান বসিয়া করেন প্রভু পুস্তক বাখ্যান প্রভুর নাস্ফুরে কৃষ্ণ ব্যতিরেক আন শব্দমাত্রে কৃষ্ণ ভক্তি করয়ে বাখ্যান পড়ুয়া সকলে বলে ধাতু সংজ্ঞাকার প্রভু বলে শ্রীকৃষ্ণের শক্তি নাম যার ধাতু সূত্র বাখানি শুনহ ভাইগণ দেখি কার শক্তি আছে করুক খণ্ডন যত দেখো রাজা দিব্য দিব্য কলেবর কনক ভূষিত গন্ধ চন্দনে সুন্দর যম লক্ষ্মী যাহার বচনে লোকে কয় ধাতু বিনে শুনো তার যে অবস্থা হয় কোথা যায় সর্বাঙ্গের সৌন্দর্য চলিয়া কারে ভস্ম করে কারে এড়েন পুতিয়া সর্বদেহে ধাতু রূপে বৈশে কৃষ্ণ শক্তি তাহা শনে করে স্নেহ তাহা নে সে ভক্তি ভ্রমবাসে অধ্যাপক না বুঝো ইহা হয় নয় ভাই সব বুঝো মন দিয়া এবে যারে নমস্করি করি মান্য জ্ঞান ধাতু গেলে তারে শিলে করি স্নান যে বাপের কোলে পুত্র থাকে মহাসুখে ধাতু গেলে সেই পুত্র অগ্নি দেয় মুখে ধাতু সংজ্ঞা কৃষ্ণ শক্তি বল্লভ সবার দেখি ইহা দুসুখ আছয়ে শক্তিকার এই মতো পবিত্র পূজ্য যে কৃষ্ণের শক্তি হেন কৃষ্ণে ভাই সব কর দৃঢ় ভক্তি বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ শুন কৃষ্ণ নাম অহর্ণি শ্রীকৃষ্ণ চরণ কর ধ্যান যাহার চরণে দুর্বা জল দিলে মাত্র প্রভু নহে জমের সে অধিকার পাত্র অঘবক পুতনারে যে চন ভজ ভজ সেই নন্দ নন্দন চরণ পুত্রবোধ বুদ্ধি ছাড়িয়া যা মিল শেষ মরণে চলিলা বৈকুণ্ঠ ভজ সে কৃষ্ণ চরণে যাহার চরণ সেবি শিবি দিগম্বর যে চরণ সেবিবারে লক্ষ্মীর আদর অনন্ত যে চরণ মহিমা গুণ গায় দন্তে তৃণ করি ভজ হেন কৃষ্ণ পায় যাবৎ আছে প্রাণ দেহে আছে শক্তি তাবৎ কর হে কৃষ্ণ পাদপদ্মে ভক্তি কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ প্রাণধন চরণে ধরিয়া বলি কৃষ্ণে দেহ মন দাস্যভাবে কহে প্রভু আপন মহিমা হইল প্রহর দুই তবু নাহি সীমা মোহিত পড়ুয়া সব শুনে এক মনে দ্বিরুক্তি করিতে কারো নাই সে বদনে সেসব কৃষ্ণের দাস জানিহ নিশ্চয় কৃষ্ণ যারে পড়ায়েন সে কি অন্ন হয় কতক্ষণে বাহ্য প্রকাশিলা বিশ্বম্বর চাহিয়া সবার মুখ লজ্জিত অন্তর প্রভু বলে ধাতুসূত্র বাখানিলু কেন পড়ুয়া সকল বলে সত্য অর্থ যেন যে শব্দে যে অর্থ তুমি করিলা খান কার বাপে তাহা করি বারে পারে আন যতেক বাখানো তুমি সব সত্য হয় সবে যে উদ্দেশ্যে করি তার অর্থ নয় প্রভু বলে কহ দেখি আমারে সকল বায়ু বা আমারে করি আছে যে বিহবল সূত্ররূপে কোন বৃত্তি করি বাখান শিষ্য বলে সবে এক হরিনাম সত্যবৃত্তি টিকায় বাখানো কৃষ্ণ মাত্র বুঝিতে তোমার ব্যাখ্যা কেবা আছে পাত্র ভক্তির শ্রবণে যে তোমার আসি হয়ে তাহাতে তোমারে প্রভু নর জ্ঞান নহে প্রভু বলে কোন রূপ দেখো আমারে পড়ুয়া সকলে বলে যত চমৎকারে যে কম্প যে অশ্রু যে বা পুলক তোমার আমরা তো কোথা কভু নাহি দেখি আর কালি তুমি পুথি যাবে চিন্তা নগরে তখন পড়িল শ্লোক এক বিপ্রবরে ভাগবত শ্লোক শুনি হইলাম মূর্ছিত সর্ব অঙ্গে নাহি প্রাণ আমরা বিস্মিত চৈতন্য পাইয়া পুনঃ যে কইলা ক্রন্দন গঙ্গা যেন আসিয়া হইল মিলন শেষে যেবা কম্প আসি হইল তোমার শতজন সমর্থ না হয় ধরিবার আপাদ মস্তক হইল পুলকে উন্নতি লালা ঘর্ম ধুলায় ব্যাপিত মূর্তি অপূর্ব ভাব এসব দেখে যতজন সবেই বলেন পুরুষ নারায়ণ কেহ বলে ব্যাস সুখ নারদ প্রহ্লাদ তা সবার সমযোগ্য এমত প্রসাদ সবে মেলি ধরিলেন করিয়া সকতি ক্ষণেকে তোমার আসি বাহ্য হইল মতি এসব বৃত্তান্ত তুমি কিছুই না জানো আর কথা কহি তাহা চিত্ত দিয়া শুনো দিন দশ ধরি করো যতেক ব্যাখ্যান সর্বশাস্ত্রে শব্দে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম দশ দিন ধরি আজি পাঠ বাদ হয় কহিতে তোমারে সবে বাসি বড় ভয় শব্দের অশেষ অর্থ তোমার গোচর যে বাখানো হাসি তাহা কে দিবে উত্তর প্রভু বলে দশ দিন পাঠ বাদ যায় তবে তো আমারে সবে কহিতে জুয়ায় পড়ুয়া সকল বলে বাখানো উচিত সত্যকৃষ্ণ সকল শাস্ত্রের সমিত অধ্যয়ন এই সে সকল শাস্ত্র সার তবে যে না লই দোষ আমার সব আকার মূলে যে বাখানো তুমি গাতব্য সেই সে তাহাতে না লয় চিত্ত নিজ কর্মদোষে পড়ুয়ার বাক্যে তুষ্ট হইলা ঠাকুর কহিতে লাগিলা কৃপা করিয়া প্রচুর প্রভু বলে ভাই সব কহিলা সুসত্য আমার এসব কথা অন্যত্র কথ্য কৃষ্ণবর্ণ এক শিশু মুরলি বাজায় সবে দেখি তাই ভাই বলি সর্বথায় যত শুনি শ্রবণে সকল কৃষ্ণ নাম সকল ভুবন দেখি গোবিন্দের ধাম তোমার সবাস্থানে মোর এই পরিহার আজি হইতে আর পাঠ নাহি ক আমার তোমার সবাকার যার স্থানে চিত্ত লয় তার স্থানে পর আমি দিলাম নির্ভয় কৃষ্ণ বিনু আর বাক্য না আমার সত্য আমি কহিলাম চিত্ত আপনার এই বল মহাপ্রভু সবারে কহিয়াম দিলেন পুঁথিতে ডোর অশ্রুযুক্ত হইয়া শিষ্যগণ বলেন করিয়া নমস্কার আমরাও করিলাম সংকল্প তোমার তোমার স্থানে যে পড়িলাম আমি সব আন স্থানে করিব কি গ্রন্থ অনুভব গুরুর বিচ্ছেদ দুঃখে সর্বশিষ্যগণ কহিতে লাগিলা সবে করিয়া ক্রন্দন তোমার মুখেতে যত শুনিল ব্যাখ্যান জন্মে জন্মে হৃদয়ে রহুক সেই ধ্যান কার স্থানে গিয়ার কিবা পরিবাম সেই ভালো তোমা হইতে যত জানিলাম এত বলি প্রভুরে করিয়া হাত জোর পুস্তকে দিলেন সব শিষ্যগণ ডোর হরি বলি শিষ্যগণ করিলেন ধ্বনি সবাকলে করিয়া কান্দে নদী যমনি শিষ্যগণ ক্রন্দন করেন অধমুখে ডুবিলেন শিষ্যগণ পরানন্দ সুখে রুদ্ধকণ্ঠ হইলেন সর্বশিষ্যগণ আশীর্বাদ করে প্রভু শিশচী নন্দন দিবসে আমি যদি হই কৃষ্ণদাস তবে সিদ্ধ হৌ তোমা সবার অভিলাষ তোমরা সকলে লহ কৃষ্ণের শরণ কৃষ্ণ নামে পূর্ণ হৌ সবার বদন নিরবধি শ্রবণে শুনহ কৃষ্ণ নাম কৃষ্ণ হৌ তোমা সবা কারো ধন প্রাণ যে পড়িলা সেই ভালো আর কার্য নাই সবে মেলি কৃষ্ণ বলি বাম একঠাই কৃষ্ণের কৃপায় শাস্ত্র স্ফুরুক সবার তুমি সব জন্ম জন্ম বান্ধব আমার প্রভুর অমৃত বাক্য শুনে শিষ্যগণ পরম আনন্দময় হইল ততক্ষণ সেসব শিষ্যের পায়ে মোর নমস্কার চৈতন্যের শিষ্যত্বে হইল ভাগ্যজার সেসব কৃষ্ণের দাস জানিহ নিশ্চয় কৃষ্ণ যারে পড়ায়েন সে কি অন্য হয় সে বিদ্যা বিলাস দেখিলেন যে যে জন তারেও দেখিলে হয় বান্ধবী মোচন হইল পাপিষ্ঠ জন্ম না হইল তখনে হইলাম বঞ্চিত সে সুখ দর্শনে তথাপিও এই কৃপা কর মহাশয় সে বিদ্যা বিলাস মোর রহু করিদয় পরাইলা নবদ্বীপে বৈকুণ্ঠের রায় অদ্যাপিহ চিহ্ন আছে সর্বনদিয়ায় চৈতন্য লীলার আদি অবধি হয় আবির্ভাব তিরোভাব এই বেদে কয় এই মতে পরিপূর্ণ বিদ্যার বিলাস সংকীর্তন আরম্ভের হইলা প্রকাশ চতুর্দিকে অশ্রুকণ্ঠে কান্দে শিষ্যগণ সদয় হইয়া প্রভু বলেন বচন করিলাম শুনিলাম যতদিন ধরি কৃষ্ণের কীর্তন কর পরিপূর্ণ করি শিষ্যগণ বলেন কেমন সংকীর্তন আপনে শিখাইন প্রভু শিশচী নন্দন হরিহরয় নম কৃষ্ণ যাদবাই নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া আপনে কীর্তন করে শিষ্যগণ লইয়া আপনে কীর্তন নাথ করেন কীর্তন চৌদিকে বেরিয়া গায় সর্বশিষ্যগণ আবিষ্ট হইয়া প্রভু নিজ নাম রসে গড়াগড়ি যায় প্রভু ধুলায় আবেশে বল বল বলি প্রভু চতুর্দিকে পড়ে পৃথিবী বিদীর্ণ হয় আছাড়ে আছাড়ে গণ্ডগোল শুনি সর্ব নদিয়া নগর ধাইয়া আইলে সবে ঠাকুরের ঘর নিকটে বসে যত বৈষ্ণবের ঘর কীর্তন শুনিয়া সবে আইলা সত্তর প্রভুর আবেশ দেখি সর্বভক্তগণ পরম অপূর্ব সবে ভাবে মনে মন পরম সন্তোষ সবে হইলা অন্তরে এবে সে কীর্তন হইল নদিয়া নগরে এমন দুর্লভ ভক্তি আছে জগতে নয়ন সফল হয় এ ভক্তি দেখিতে যত উদ্ধত্তের সীমা এই বিশ্বম্বর প্রেম দেখিলাম নারদাদির দুষ্কর হেন অধ্যতের যদি হেন ভক্তি হয় না বুঝি কৃষ্ণের ইচ্ছা এবা কি বা হয় ক্ষণেকে হইলা বাচ্ছ বিশ্বম্বর রায় সবে প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলয়ে সদায় বাহ্য হইলেও বাহ্য কথা নাহি কয় সর্ববৈষ্ণবের গলা ধরিয়া কান্দয় সবে মিলি ঠাকুরের স্থির করাইয়া চলিলা বৈষ্ণব সব মহানন্দ হইয়া কোনো কোনো পড়ুয়া সকল প্রভু সঙ্গে উদাসীন পথ লইলেন প্রেম রঙ্গে আরম্ভিলা মহাপ্রভু আপন প্রকাশ সকল ভক্তের দুঃখ হইল বিনাশ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানো বৃন্দাবন দাসত ছু পদ জুয়ে গান ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে সংকীর্তনারম্ভ নাম প্রথম অধ্যায়